উকবা ইবনু আমির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত একদা নবী সাল্লাহ সাল্লাম বের হয়ে মৃত ব্যক্তির সালাতে জানাজার মতো ওহুদ যুদ্ধে শহীদ সাহাবাগণের কবরের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলেন অতপর ফিরে এসে মেম্বারে উঠে বললেন আমি তোমাদের জন্য অগ্রগামী ব্যক্তি আমি তোমাদের হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দেব আল্লাহর কসম আমি এখানে বসে থেকেই আমার হাউজে কাউসার দেখতে পাচ্ছি পৃথিবীর ধন ভাণ্ডারের চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে আল্লাহর কসম আমার মৃত্যুর পর তোমরা মুশ্রিক হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না তবে আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি যে দুনিয়ার ধন সম্পদের মোহে তোমরা আত্মকলহে লিপ্ত হয়ে পড়বে